বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن سار على نهجه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى পৃথিবী বাংলায় আজকের অধিবেশনে পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের অধিবেশন উপভোগ করছেন সকল দর্শককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে অধিবেশন শুরু করতে চলেছি আজকের অধিবেশনে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে ইসলাম যে বিষয়গুলিকে খারাপ দৃষ্টিতে দেখেছে যে বিষয়গুলিকে মমিনের জন্য উপযুক্ত মনে করেনি সেই সকল বিষয়সমূহের মাঝে একটি বিষয় আর তা হল দান করে মানুষকে খোটা দেওয়া দান করে মানুষকে দানের কথা স্মরণ করিয়ে দেওয়া সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি তাকে আরবিতে বলা হয় মান যে শব্দটি সোরা আল বাকার দুইশত চৌষট্টি নম্বর আয়াতে মহানরবুল আলমিন ইরশাদ করেন ইয়াহ্লাদিন আমানু হে ইমানদারিরা তোমরা তোমাদের দানগুলোকে তোমরা তোমাদের খরচগুলোকে নষ্ট করে দিও না বাতিল করে দিও না বিল মান্নিওয়াল আদা খোটা দানের মাধ্যমে এবং কষ্ট দানের মাধ্যমে সুপ্রিয় দর্শক আজকে যে বিষয় শেয়ার করতে চলেছি আশা করি বিষয়টি আপনারা অবগত হতে পেরেছেন আজকের সমাজ নিয়ে যদি আমরা কথা বলি আমাদের ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবনগুলো যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই আজকে সমাজের কিছু সংখ্যক মানুষ যাদেরকে মহান রবুল আলমিন অর্থ সম্পদ দিয়েছেন মহান রবুল আলমিনের যে রিজিক যে অর্থ সম্পদ তাকে দান করেছেন আর সে অর্থ সম্পদ অন্য তার ভাইকে দান করার পর আবার কষ্ট দেওয়ার যে গুণটি এই গুণটি এক শ্রেণীর ভাইদের মাঝে আমরা কখনো কখনো দেখি আর এই গুণটি মোমিনের গুণ নয় আমাদের বেশ কিছু পর্বতে আলোচনা করছিলাম যেই গুণগুলি তুচ্ছ গুণ যেই গুণগুলি নিকৃষ্ট গুণ যেই গুণগুলি মমিনের গুণ নয় সুপ্রিয় দর্শক তার মাঝে আজকের যে গুণটি আমরা যদি আলোচনা করি মহান রবুল আমিন আমাদেরকে যে উপঢৌকন দিয়েছেন যে দান করেছেন তিনি অর্থ সম্পদ হতে পারে আপনার সুস্বাস্থ্য হতে পারে আপনার সন্তানাদি হতে পারে আপনার উচ্চ মর্যাদা হতে পারে আনুষঙ্গিক আপনি যা কিছু বলতে চান মহান রব্বুল আমিন সব কিছু আপনাকে দান করেছেন এবং এ দানের মাঝে তার উত্তম দান আপনি বলতে পারেন আপনাকে মহান রব্বুল আলমিন যে জীবিকা যে অর্থ সম্পদ এ অর্থ সম্পদ আপনাকে দান করেছেন সুপ্রিয় দর্শক তাহলে অর্থ সম্পদ এটি মহানরবুল আলমিনের পক্ষ থেকে এসে থাকে এবং মহানরবুল আলমিন তার বান্দাকে তিনি বিভিন্নভাবে একজনের উপর অপরজনের মান মর্যাদা দেন সম্মান বাড়িয়ে দেন তার মাঝে এটিও একটি পদ্ধতি মহানরবুল আলমিন কাউকে অর্থ সম্পদ বাড়িয়ে দেন কাউর উপরে যেটি আমরা সৌরাতুল নাহালের একাত্তর নাম্বার আয়াত আলোচনা করলে আমরা স্পষ্ট হতে পারি মহানবুল্লা আলমিন ইসাদ করেন ওল্লাহ আলা ফির আলমিন রিজকের ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে অর্থ সম্পদের ক্ষেত্রে কাউকে কারোর উপর প্রাধান্য দেন সুপ্রিয় দর্শক আর এই প্রাধান্য মহানরবুল্লা আলমিনের পক্ষ থেকে এসে থাকে এটা আমাদের ব্যক্তিগত কারো হাতের বা কারো প্রচেষ্টার প্রতিফলন নয় আমি চেষ্টা করলেই আমি কোটিপতি হতে পারবো আমি সম্পদশালী হতে পারবো এটি কিন্তু আদৌ নয় যারা এই ধরনের তথ্য বলেন অর্থ সম্পদ উপার্জন করার পর আল্লাহ তালা তাকে তার সকল ধরনের পথ সহজ করার পর যিনি অর্থ সম্পদের মালিক হলেন এরপরে তিনি কথা বলেন যত অর্থ সম্পদ আমি উপার্জন করেছি এই অর্থ সম্পদগুলো আমার প্রচেষ্টার ফলন সুপ্রিয় দর্শক এটি কিন্তু আদৌ সঠিক নয় যদি আপনার এই থিওরি সঠিক হতো তাহলে আজকের সমাজে যারা বেশি চেষ্টা করেন বেশি কর্ম করেন অধিক শ্রম দেন তারা কারা আমরা ভালো করে জানি তারা রিক্সা চালক ঘুম থেকে উঠার পর রিক্সা নিয়ে বের হলেন সারা দিন তিনি রিক্সার পিছনেই কাজ করছেন এবং শ্রম দিচ্ছেন তিনি তো কোটিপতি হতে পারেননি তার মাঝে আমরা এমন ভাইকেও পেয়ে যাব যাদের মাঝ থেকে মহানবুল আলমিন কাউকে কিছু সম্পদও দান করেছেন সুপ্রিয় দর্শক তাহলে মহানবুল আলমিন তার বান্দা যাকে তিনি চান তাকে অর্থ সম্পদ দেন যাকে চান তিনি অর্থ সম্পদ তিনি একটু কমিয়ে দেন আর এই দান হলো মহানবুল আলমিনের পক্ষ থেকে এই অংশ যখন আমরা বুঝে নিতে পারবো তখন আমাদের মাঝে যত ধরনের অন্যায়ের পথ যত ধরনের খারাপ পথ সব পদগুলোকে আমরা বন্ধ করতে পারবো যেই পদগুলো আমাদের মাঝে উন্মুক্ত হয় এই অর্থের ফলে সুপ্রিয় দর্শক আজকে যদি আমরা আলোচনা করি খোটা দেওয়া বা মানুষকে দান করার পর কিছু দেওয়ার পর সেটি তুলে ধরা যে আমি কি তোমাকে এই পরিমাণ অর্থ দেইনি তুমি কি আমার অর্থ খেয়ে বড় হওনি তোমাকে যদি আমি দান না করতাম আমি যদি অনুগ্রহ না করতাম তাহলে তোমার ওই অবস্থাতে দান করার তো কেউ ছিল না তুমি এখন আমাকে কিভাবে ভুলে যাও ইত্যাদি ইত্যাদি কথাগুলো যেগুলো আমাদের সমাজে আমরা শুনি আর এই কথাগুলোর মাঝে যে অংশ রবুল আলমিন আমাদের জন্য হারাম করেছেন আর সেটি হলো আপনার যে দান দান করার পর আবার তাকে কষ্ট দেওয়া এই জন্য মহানবুল আলমিন দুইটি শব্দ উচ্চারণ করেছেন যে হে ইমানদারেরা ইয়া ইহল্লাদিন আমানু লা তোমাদের দান গুলোকে তোমাদের সদাকাতগুলোকে তোমরা নষ্ট করে দিও না আর নষ্ট হয় যে পদ্ধতিতে তিনি তুলে ধরলেন বিল মান্নে সেটি স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে ওয়াল আদা এবং কষ্ট দানের মাধ্যমে তাহলে দান করার পর হয় আপনি যদি দানের কথাগুলো বলেন তাকে স্মরণ করিয়ে দেন তাহলে এক তো খোটা দেওয়া হচ্ছে আর দ্বিতীয়ত এর মাধ্যমে এক প্রকার আপনার ভাইকে আপনি কষ্টও দিলেন আর এই খোটা দেওয়া গুণটি কেউ গ্রহণ করে নিতে চায় না আমরা একটি যদি উদাহরণ দেই আপনি স্পষ্ট হতে পারবেন এবং বিষয়টি আপনার কাছে আরও ক্লিয়ার হবে উদাহরণস্বরূপ আপনি প্রবাসে আছেন বিশ্বের যে কোনো প্রান্তে হতে পারে এবং আপনার ভাই তিনি দেশে আছেন আপনি প্রবাসে তিনি দেশে আপনার ভাই আপনার কাছে অনেক কিছুই কামনা করতে পারে আর আপনিও আপনার ভাইয়ের জন্য আপনার ফ্যামিলির জন্য অনেক কিছুই উৎসর্গ করতে পারেন তার মাঝে একটি উৎসর্গ হলো যারা দেশে থেকে আমাদের কাছে যারা প্রবাসে আছেন তাদের কাছে যেই জিনিসগুলি কামনা করে তার মাঝে একটি কম্বল হতে পারে এখন আপনি আপনার ভাইকে গিফট দিবেন তাকে এই কম্বলের মাধ্যমে তাকে আপনার প্রবাসের যে হাদিয়া হাদিয়া পেশ করবেন আর ঠিক সেই মুহূর্তে যদি আপনার ভাইকে তার সম্মতি আপনি নেন যে আমি এই কম্বলটি আপনাকে দিচ্ছি এবং কম্বলটি দেওয়ার পর আমি আপনাকে কম্বলের কথাগুলো কখনো কখনো বলতে পারি মানুষের সামনে বলতে পারি আপনাকেও বলতে পারি তাহলে আমি আশা করি আমার সাথে আপনারা সকলেই সম্মতি জানাবেন যে তার ভাই কখনোই তিনি তার এই উপঢৌকনকে গ্রহণ করবেন না আর কারণ হলো এটি একটি কষ্টকর দিক যার মাধ্যমে মানুষ কষ্ট পায় আপনি যদি আপনার ভাইকে কথা বলুন যে আমি কিছুদিন পর এ কথা বলবো মানুষের সামনে বলে বেড়াবো যে আরে আমার ভাইকে আমি তো কম্বল দিয়েছি যদি আমি কম্বল না দিতাম তাহলে সে কম্বল পেত কোথায় আর দেশ থেকে বিদেশ থেকে কম্বল আনা এত সহজ নয় ইত্যাদি কথাগুলো যেগুলো আমাদের সমাজে ঘটে থাকে এবং দৈনন্দিন জীবনে আমাদের সাথে মিশে আছে যেই দিকগুলি যার মাধ্যমে আপনার ভাইকে আপনি কষ্ট দিয়ে থাকেন আপনার যে অনুগ্রহ অথবা আপনার যে উপঢৌকন সেই উপঢৌকনকে আপনি নষ্ট করে দেন সুপ্রিয় দর্শক মহানবুল আমিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি করার পর আমাদের আহারের ব্যবস্থা করেছেন এমন কত পশু পাখি আছে এমন কত জীব আছে যাদের আহারের ব্যবস্থা তারা করতে পারে না অসংখ্য আমরা দেখতে পাই মহান রবুল আলমিন তাদের রিজিকের ব্যবস্থা করে দেন সুহান হামদে আমরা যদি আজকের আমাদের পরিবেশের সাথে একটু আলোচনা করি তাহলে অনেক ধরনের প্রাণী আমরা দেখতে পাই যার আহার সে নিজে উপার্জন করতে পারে না সে বহন করতে পারে না মহান রবুল আলম ইরশাদ করেন মহান রবুল আলমিন সৌরাতুল কাবুতের ষাট নম্বর আয়াতে ইরশাদ করেন অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলো তাদের রিজিকের ব্যবস্থা তাদের খাদ্যের ব্যবস্থা তারা করতে পারে না তারা খাদ্য বহন করতে পারে না তাদের যে খাদ্য প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন তারা মেটাতে পারে না তারা উপার্জন করতে পারে না কিন্তু মহানবুল আলমিন তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন সুহান আল্লাহ সুহান বলেন তারা তো তাদের খাদ্য উপার্জন করতে পারে না ধরে মহানবুল আলমিন তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন সুহান আল্লাহ এমন কি আল্লাহ সুহান আলা এরশাদ করেন এবং তোমাদের যে খাদ্যর প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন তিনি মিটান সুহান আল্লাহামদে আল্লাহ সুহান আমাদের খাদ্য দেন আজকে যদি একটি ছোট্ট পিপিলিকা নিয়ে আমরা কথা বলি পিঁপড়া আনি যেটিকে আমরা আমাদের ভাষাতে পিপিলিকা বলতে পারি পিঁপড়া বলতে পারি ওই ছোট্ট পিপিলিকা সে ঘর থেকে সকালে বের হয় সে খাদ্য কোথায় পাবে তার এ ধরনের কাজের প্ল্যাটফর্ম কয়টি আছে যেখানে সে যে খাদ্য পাবে আসলে দেখা গেল সে যখন আবার ঘরে ফিরল তার সাথে সাথে প্যাট পূর্ণ করে ফিরে আসলো এই ধরনের পাখিদেরকে যদি দেখি তাহলে তারা কোন সেক্টরে কাজ করে যেখান থেকে তারা উপার্জন করতে পারবে কয়টা কোম্পানির সাথে তাদের এ ধরনের কন্ট্যাক্ট হয়েছে আসলে কন্ট্যাক্ট হয়নি তাদের রিজিক মহানরবুল আলমিন ব্যবস্থা করে থাকেন অনুরূপভাবে আমাদেরও রিজিক মহানরবুল আলমিন ব্যবস্থা করে থাকেন অতএব আপনার রিজিক থেকে কাউকে যদি বিন্দু আপনি দিয়ে দেন এবং সেখান থেকে কথা বলুন এটি কিন্তু আদৌ আমাদের উচিত নয় মেনের উচিত নয় সুপ্রিয় দর্শক আমরা ছোট্ট বিরতি নিব বিরতির পরে আবারও আপনাদের সাথে ইনশা আল্লাহ এই বিষয়টি নিয়ে কথা হবে আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন এ কামনা করেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন Peace TV Bangla Marriage or What's divorce?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 খারাপ দিক তুলে ধরেছেন যেমনটি আমরা বলতে পারি মহানবুল আলমিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন আমাদেরকে সন্তানাদি তিনি দিয়ে থাকেন এবং সন্তানাদির যত কিছু প্রয়োজন হয় তার খাদ্যের তার প্রয়োজন তিনি মিটান মহানবুল আলমিন মিটান এই ক্ষেত্রে আমরা বাণী ইসরায়েল থেকে একটি আয়াত পড়তে পারি মহানবুল আলমিন সৌরত বানী ইসরায়েল একত্রিশ নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ালা আউলা ইমলাক তাদের রিজিকের ভয়ে তাদের খাদ্য দানের ভয়ে তাদেরকে হত্যা করে দিও না তাদেরকে মেরে ফেলে দিও না অনেক সময় যখন বাচ্চা আসছে সে বাচ্চাকে কিভাবে লালন পালন করবে কিভাবে তার খাদ্য তাকে দিতে পারবে আমি তো আমার যে ফ্যামিলি যে পরিবার এটি তো একটি ছোট্ট পরিবার আমি রোজগার কম করি ইত্যাদি যে প্রসঙ্গগুলো আমাদের এসে থাকে এরপরে আপনার বাচ্চা আপনি নষ্ট করতে চাচ্ছেন তাকে মেরে ফেলে দিতে চাচ্ছেন মহানবুল আলমিন সেই এই নিকৃষ্ট দিকটি তুলে ধরে বলেন ওলা তাকতুলু আউলা তোমরা তোমাদের সন্তানদেরকে মেরে ফেলো না আর যে ভয়ে সে ভয়টি হলো তাদেরকে খাদ্য দিতে হবে এ ভয়ে তোমরা মেরে ফেলো না কারণ মহানবুল আলমিন কারণ উল্লেখ করেন নাহনুম আমি তাদের খাদ্য দিয়ে থাকি তাদের জীবিকার ব্যবস্থা করে থাকি ওয়া ইয়াকুম এমনকি তোমাদেরও জীবিকার ব্যবস্থা আমি করে থাকি সুহান আমি কল্পনা করতে পেরেছি যে আজকে পৃথিবীতে যে আসবে তার রিজিকের ব্যবস্থা তিনি করে রেখেছেন আমাকে করতে হবে আমার কিছু প্রচেষ্টা হতে পারে তবে আমার প্রচেষ্টাতে মহানবুল আলমিন তৌফিক দিবেন যদি আমি না খাওয়াই এটি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সমাজে অনেক ধরনের অঘটন ঘটে আর সে অঘটনের ফলে বিপদ নেমে আসে উদাহরণস্বরূপ যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হলো কিছুদিন পর বাবার ইন্তেকাল হলো বাবা বিদায় গ্রহণ করলেন তাহলে এমন কি কোনো শিশুর জীবনে অঘটন ঘটেছে যে খাদ্যের অভাবে সে শিশু মারা গেল তার বাবা সে ফ্যামিলির তিনি কর্মর ছিলেন তার বাবা মারা যাওয়ার ফলে তার খাদ্য সংগ্রহের যে দিকগুলি সব দিকগুলি বন্ধ হয়ে গেল এবং শিশুটি মারা গেল খাদ্যের অভাবে এ ধরনের নজির এ ধরনের কোনো দৃষ্টান্ত আমরা দিতে পারি না কারণ যখন ওই শিশু পেটের মাঝে থাকে মহানবুল আলমিন তার সব কিছু ব্যবস্থা করে দেন চারটি বিষয়ে তিনি লিপিবদ্ধ করেন তার মাঝে একটি বিষয় হলো পৃথিবীতে সে যা খাবে যা উপার্জন করবে সব কিছু লিপিবদ্ধ হয় সুফহান আল্লাহ যে পৃথিবীতে আসবে তার টেনশন আমার নয় মহানবুল আলমিন তার সব কিছু ব্যবস্থা করে রেখেছেন সুপ্রিয় দর্শক তাহলে আমরা আলোচনা করছিলাম অর্থ সংগ্রহ করা এবং এই অর্থ মহান আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি উপঢকন এবং এই অর্থ মানুষের জন্য খরচ করা অন্যের জন্য বিলিয়ে দেওয়া এটি একজন ইমানদারের কাজ তাই তো আমরা যে অংশ নিয়ে আলোচনা করছি মানুষকে খোটা দেওয়া দান করার পর দানের কথা বলা যেটি মুমিনের গুণ নয় আর এই গুণটি হয়ে থাকে যখন আমরা আমাদের সম্পদগুলো কোনো ভাইকে কিছুটা তাকে আমরা হাদিয়া দিব অথবা উপঢকন দিব কখনো দান করব। এরপরে খোটা হয় আর আমরা যদি সার্বিক আলোচনা করি তাহলে দান করা যে গুণটি এই গুণটি কিন্তু মুমিনের গুণ কারণ হলো মোহন রাবুল আর আমিন যার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি যিনি আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এই অর্থ থেকে ওই গরিব দুঃখীদের জন্য কিছু খরচ করা তাদের জন্য কিছু দান করা তাদেরকে উপঢৌকন দেওয়া এগুলো তারই আদেশ পক্ষান্তরে যিনি দান করেন তিনি মহান রব্বুল আলমিনের আদেশকে ফলো করেন সুপ্রিয় দর্শক এই মর্মে আমরা আয়াত করতে পারি সুরা বাকার দুইশত চুয়ান্ন নম্বর আয়াত মহানবুল আলমী নিঃসাদ করেন আমানু হে ইমানদারিরা আনফিকু মিম্মা রাজাকুম তোমরা খরচ করো মহানবুল আলমিন তাহলে এ আয়াতে তিনি আদেশ করছেন ব্যয় করার জন্য যে ব্যয়ের পরে যে খরচের পরে আমাদের খোটা দেওয়া হয় মানুষকে কষ্ট দেওয়া হয় মহানবুল আলমী নিঃসাদ করেন হে ইমানদারেরা তোমরা খরচ করো তোমরা ব্যয় করো সেখান থেকে মিম্মা রজাকুম যে অর্থ সম্পদ যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি আল্লাহ আকবার তাহলে তিনি আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন এবং ব্যয় করার জন্য তিনি আদেশ করেছেন অতএব আমরা যে ব্যয়গুলো করি আমরা যে খরচগুলো করি আমরা যে দানগুলি করি এই দানগুলি মহান রব্বুল আলমিনের আদেশেই আমরা করি তাহলে মহান রব্বুল আলমিনের আদেশ হলো দান করা অনুরূপভাবে মহান রব্বুল আলমিনের আদেশ হলো খোটা না দেওয়া কাউকে এই দান করার পর দানের বিষয়টি স্মরণ না করিয়ে দেওয়া যে আমি তোমাকে দান করেছিলাম যার মাধ্যমে মানুষ কষ্ট পায় ইসলামী ভ্রাতৃত্ববোধ নষ্ট হয় ভাইয়ে ভাইয়ে যে সম্পর্ক সে সম্পর্ক ছিন্ন হয় সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রগুলো আমাদের অনেক সময় হাসির ছলেও হতে পারে কেউ যদি কথা বলেন যেন হাসি মজাক করে তো এই ধরনের বলা যেতে পারে কেউ বলেন নয় আমি তো তাকে বাস্তবে দিয়েছি তাহলে আমি বলতে পারবো না কেন সুপ্রিয় দর্শক এই যুক্তিগুলো আপনার মহানবুল আলমিন এই যুক্তিগুলোকে তিনি কখনো গ্রহণ করে নেবেন না অতএব মহানবুল আলমিনের আদেশ হলো দান করা তিনি দান করতে আমাদেরকে বলেছেন আমাদেরকে দান করতে হবে অনুরূপভাবে কাউকে দেওয়ার পর সেটিকে গোপন করা সেটিকে প্রকাশ না করা অন্যের সাথে শেয়ার না করা এটি তারই একটি আদেশ এই আদেশও আমাকে ফলো করতে হবে সুপ্রিয় দর্শক এই মর্মে যথেষ্ট আয়াত আছে মহানবুল আলমিন আমাদের অর্থগুলোকে ব্যয় করতে বলেছেন খরচ করতে বলেছেন আল্লাহর পথে বিলিয়ে দিতে বলেছেন কারণ এই অর্থগুলো তিনি আমাকে দিয়েছেন তিনি আমাকে বিলাতে বলেছেন আজকে যদিও দান করা এই গুণটি আমাদের মাঝ থেকে একরূপ বিদায় নিতে চলেছে সুপ্রিয় দর্শক আজকে আমরা ইনকাম করি অনেক আমাদের উপার্জন হচ্ছে অনেক কিন্তু সেখান থেকে বিন্দু খরচ করা এই অংশ কিন্তু আমাদের হয়ে ওঠে না আর তার ফল আমরা বলতে পারি আমাদের ইমানি দিকগুলো যখন একটু দুর্বল হয়ে পড়েছে ঠিক আমরা এই উত্তম গুণগুলি থেকে আমরা বিরত রয়েছি সুপ্রিয় দর্শক আসলে এটি হলো মুমিনের গুণ তারা দান করবে মহানবুল আলমিন তাদেরকে দান করতে আদেশ করেছেন কখনো কখনো তিনি আদেশের সাথে সাথে দান করার ক্ষেত্রে তিনি আরেকটি শব্দ জুড়ে দিয়েছেন ইয়া আমানু আনফিকু মিন তৈবাতিমা কাসাবতুম মোহানবুল আলমিন সুরাতুল বাকারার দুইশত সাতষট্টি নামার আয়াতে ইরশাদ করেন হে ইমানদারিরা তোমরা খরচ করো আনফিকু একই ধরনের শব্দ হচ্ছে যে তোমরা খরচ করো দান করো মিন তৈবাতিমা কাসাবতুম তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জন থেকে যে ভালো উপার্জন সৎ উপার্জন সেই উপার্জনগুলো ব্যয় করো সেই উপার্জনগুলো খরচ করো তাহলে আমরা যে উপার্জন করি এই উপার্জনের মাঝে কখনো সৎ হয়ে থাকে কখনো অসৎ হয় যদি অসৎ হয় তাহলে মহানবুল আলমিন আমাদের এই অসৎ যে অর্থ উপার্জন সেগুলো যদি খরচও করি অঢেল খরচ করি তাহলে সেগুলোকে তিনি গ্রহণ করতে চান না সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমাদের উচিত হবে সর্বদাই আমরা কখনো উপার্জনের ক্ষেত্রে আমাদের উপার্জনের যে কোনো ক্ষেত্রে আমরা কখনো হারাম যে পদগুলো রয়েছে অন্যায় যে পদগুলো রয়েছে শরীয়ত বিরোধী যে পদগুলো রয়েছে সে পদগুলো আমাদেরকে পরিহার করতে হবে দৈনন্দিন জীবনে আপনি মিথ্যার মাধ্যমে আপনার উপার্জনকে হারাম করতে পারেন আপনি অন্যকে ধোকা দিয়েও আপনি হারাম উপার্জন করতে পারেন অন্যের সাথে প্রতারণা করে হারাম উপার্জন করতে পারেন চুরির মাধ্যমে হারাম উপার্জন করতে পারেন পথ অনেকগুলো তাহলে আপনার উপার্জনে অন্যায় মিশ্রিত করার অনেক পথ রয়েছে যেই পদগুলো আমাদেরকে বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক মোহানবুল্লা আলমিন এখানে এরশাদ করেন তোমরা যে পবিত্র উপার্জন করেছো সেখান থেকে তোমরা খরচ করো আর মহানবুল আলমিন তিনি হলেন পবিত্র কেউ যদি অপবিত্র অর্থ যে অর্থগুলো আমরা অন্যায়ভাবে উপার্জন করি সুদ হতে পারে ঘুষ হতে পারে অসংখ্য পথ আছে যে পথগুলো অন্যায় পথ সেই পথে যদি কেউ উপার্জন করে এবং মহানরবুল আলমিনের জন্য খরচ করে দেন তার থিওরিতে যে অন্তত মহানরবুল আলমিনের জন্য আমি কিছু খরচ করি আর একদিকে আমি অন্যায় উপার্জন করি অপরদিকে খরচ করি তার মাধ্যমে মহানরবুল আলমিন আমার সুদ ঘুষ ইত্যাদি এই গুণাগুলি এই সবের মাধ্যমে তিনি মুছে দেবেন সুপ্রিয় দর্শক আপনার যে থিউরি মহানরবুল আলমিন তিনি গ্রহণ করে নেননি নবী সাল আলী আসাল্লাম তিনি লম্বা হাদিসে তিনি পূর্ণ ঘটনা বর্ণনা করেছেন ইয়া ইউহান্নাস নাস ইন্নআল্লাহ তৈবুন বলেন হে মানুষেরা আল্লাহ আলা তিনি হলেন পবিত্র পুত পবিত্র যে কোনো অন্যায়ের ছোট তার মাঝে নাই তিনি হলেন পবিত্র সুপ্রিয় দর্শক তাহলে মহানবুল আলমিন পবিত্র লা ইল্লা তৈবা এবং পবিত্র ছাড়া কিন্তু অপবিত্র তিনি গ্রহণ করেন না সুপ্রিয় দর্শক আজকের অধিবেশনে আমরা এতটুকু বুঝাতে চেয়েছিলাম যে খোটা দেওয়া যে স্বভাবটি গুণটি এই গুণটি কিন্তু মমিনের নয় আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে দান করার তৌফিক দান করুন এবং এই নিকৃষ্ট গুণ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন এ বলে আজকের অধিবেশন শেষ করছি ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বির আলমিন Allah Allah বলে যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ bin Mohsin doctor Hafez A B M Hizbullah Ahmadullah bin Mohammad Dilabar Hussain Shahidullah Khan Madani Abdur Razzak bin Yusuf doctor Abu Bakar Mohammad Zakaria Jahangir আলমের ইসলামের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে দাও কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়